বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলা রসুলহিল আমিন আম্মাবাদ পৃষ্টি বাংলার নিয়মিত দর্শে হাদিস আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে আবার উপস্থিত হলাম যে যেখানেই থাকুন দূরে ও নিকটের ভাই বোন সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা দাসে হাদিস শুরু করছি এ পর্বে আমাদের আলোচনা চলতেছিল জাকাত সংক্রান্ত মাসলা মাসাইল আমরা হাদিস পাঠ করেছিলাম জাবের ইবন আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর হাদিস তিনি রাসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন মিনাল সাদাকা পাঁচ উকিয়ার কমে যদি দিরহাম অর্থাৎ চাঁদি হয় তাহলে তার প্রতি জাকাত ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচ উকিয়া না হয় এক উকিয়া হলো চল্লিশ দিরহাম তাহলে পাঁচ উকিয়া দুইশো দিরহাম এই দুইশো দিরহাম না হওয়া পর্যন্ত এক রুটিও যদি কম থাকে তার প্রতি চাঁদি অর্থাৎ পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার যদি একটুকু কম থাকে তার উপরে চাঁদির জাকাত ফরজ হবে না ওয়ালাইসা ফিমা দুনা খামসে জাউদ্দিন মিনাল ইবিলের সাদাকা আর পাঁচটা উটের যদি কম হয় অর্থাৎ চার তিন দুই এক হয় তাহলে তার প্রতি কি হবে না জাকাত ফরজ হবে না ওলাই সাফিমা দুনা খামসাতে আউসাকিন মিনাল তামারের সাদাকা আর পাঁচ আউসাকের নিচে যদি খেজুর হয় তাহলে তার প্রতি সাদকা ফরজ হবে না পাঁচ আউসাক কত এক আউসাক হলো ষাট সা তাহলে পাঁচ ষাটে হয় তিনশো সা আর এক সা হলো আড়াই কেজি পরিমাণ প্রায় আড়াই কেজি পরিমাণ তাহলে আড়াই কেজি যদি হয় এক সা তাহলে তিনশো সা সাড়ে সাতশো কেজি যেটা মনের ওজনে প্রায় বিশ মন বিশ মন যদি আপনার ফসল হয় আর ফসলের ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা শস্য এমন হয় যেটাকে মাপা যায় অথবা ওজন করা যায় আর সেটাকে সংরক্ষণ করা যায় সংরক্ষণ করা যায় মাপা যায় অথবা ওজন করা যায় এমন যদি কৃষি সম্পদ হয় তাহলে জাকাত ফরজ হবে আরেকটা শর্ত কি সেটা হলো কি পাঁচ আউসাক অর্থাৎ সাড়ে সাতশো বা প্রায় বিস্মুন পরিমাণ হতে হবে এর কম যদি হয় তাহলে তার প্রতি জাকাত যেটাকে ওসর বলা হয় বৃষ্টির পানিতে হলে দশ ভাগের এক ভাগ আর যদি সেচ দিয়ে বা পয়সা খরচ করে সেচ দিতে হয় তাহলে বিশ ভাগের এক ভাগ তখন ওসর বা বিশ ভাগের এক ভাগ ফরজ হবে যে শর্তগুলি পরে আমাদের আসবে তাহলে এখানে আমরা বুঝলাম যে যতক্ষণ পর্যন্ত খেজুর হোক বা সরিষা হোক বা তেল হোক বা এখন ধান হোক বা ভুট্টা হোক যেটাকে মাপা যায় সংরক্ষণ করা যায় বছরের সেটাকে গুদামজাত করা যায় তবে কোলেস্ট্রল দিয়ে গুলামজাত যেগুলি যেটা আলু বা এমন জিনিস যেটা কোলেস্ট্রল ছাড়া থাকে না বা সবজি জাতীয় বা তরমুজ এই ধরনের যেগুলি বা ডালিম যেটা পরে আসবে যেটা সংরক্ষণ করা যায় না নর্মাল সেটার কোনো জাকাত নেই তাহলে ফসলের ক্ষেত্রে যেগুলি সংরক্ষণ করা যায় নর্মাল কারণ একজনের কোলেস্ট্রল আছে আরেকজনের নাই তাহলে কিভাবে সম্ভব বর্তমান আধুনিক যুগে অনেক কিছুই কি করে যায় সেটাকে গুদামজাত করে রাখা যায় নর্মাল ভাবে যেগুলি গুদামজাত করা যায় মাপা যায় অথবা ওজন করা যায় সেগুলির প্রতি জাকাত ফরজ হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে ওয়ালাহুমিন হাদিস আবি সাইদ লাইসা ফিমা দুনা খামসাদ আউসাকিন মিন তামারিন ওয়ালা হাব্বিন সাদাকা ওয়াসলু হাদিস আবি সাইদ মোত্তাফাক আলাই মুসলিম শরীফের আবু সাইদ থেকে বর্ণিত হয়েছে সেখানে আছে যে পাঁচ ওসাক অর্থাৎ সাড়ে সাতশো কিলো বা কেজির কমে যদি হয় তামার খেজুর অথবা হাফ দানা খেজুর হোক বা যে কোনো দানা জাতীয় যেটাকে সংরক্ষণ করা যায় মাপা যায় অথবা ওজন করা যায় এগুলিতে পাঁচ অশাক অর্থাৎ সাড়ে সাতশো কিলো বা কেজি বা প্রায় বিস্মুন যদি না হয় তাহলে এর কমে যদি হয় তাহলে তার প্রতি জাকাত ফরজ হবে না ওয়াসলো হাদিস আবি সাইদ মোত্তাফাক আলাই আবু সাইদের হাদিসের মূল কথাগুলি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে তাহলে দ্বারা আমরা ফসলের কৃষি সম্পদের জাকাতের নেশাব আমরা জানতে পারলাম সাড়ে সাতশো কেজি বা প্রায় বিস্মন না হওয়া পর্যন্ত কি হবে না জাকাত ফরজ হবে না আর এক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া দরকার নেই যখন ফসল কাটবে তখনই তাকে দিতে হবে কারণ আল্লাহ বলছেন ওয়া তো হাক্কা হাসাদে যেদিন কাটবে সেই দিনই সেখান থেকে গরিবের হক দিয়ে দিতে হবে ওয়ান সালিবিন আবদুল্লাহ আন আবিহি নবী সাল্লাম কাল ফিমা সাকাতি আউকানা আথরিয়ান আল ওশরু ও ফিমা সুকিয়া বিন নিসফুল রাহুল বুখারি বলে আবি দাউদ আউ কানা বা আলান আল উশরু ফিমা সুকিয়া বিসাওয়ানি আবি নাজহে নিসফুল ওশর সালিম আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি তার বাবা থেকে বর্ণনা করেন তার বাবা আল্লাহ নবী সালাম থেকে বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন ফিমা সাকাতিসামা ওল ওয়ুন যেই জমিনে আসমানের পানি দিয়ে আবাদ হয় অথবা ঝর্নার পানি দিয়ে আবাদ হয় আউকানা আসরিয়ান অথবা এমন মাটি যেখানে পানি দিতে হয় না সেটা ভিজা ভিজা থাকে এমনি সেটা হয়ে যায় নতুন করে পানি দিতে হয় না অনেক জমি আছে যেটা সারা বছরই ভিজা ভিজা থাকে নিচ থেকে হয়তো পানিরই ইয়ে আসে বা চতুর্পাশ থেকে পানির সেখানে এসে যায় যার পরে পানি দিতে হয় না তাহলে যেখানে আসমানের পানি অথবা ঝর্নার পানি অথবা যেই জমিনে পানি দিতে হয় না আশেপাশের পানি চুয়ে চুয়ে সেটা আবাদ হয়ে যায় এমন জমিনের ফসলে দশ ভাগের এক ভাগ জাকাত বের করতে হবে অফিমা সুকিয়া বিন্নাদ নিষ্ফুল ওষুধ আর এ সমস্ত জমিনে পানি সেচ দিতে হয় বা সেখানে সেচ দেওয়া সেটা মেশিন দিয়ে হোক বা যে কোনো পুরাতন বা নতুন যে কোনো যে সেচ যন্ত্র দিয়ে যেভাবে হোক যেখানে পানিতে গিয়ে কষ্ট হয় যেখানে পানিতে গিয়ে পয়সা খরচ হয় এমন যদি হয় তাহলে সেই ফসল থেকে বিশ ভাগের এক ভাগ তোমার জাকাত বাইর করতে হবে এ হাজিস ইমাম বখারি বর্ণনা করেছেন আবুদাউদে এসেছে আউকানা বা আলান বাল মানে যে জমিতে পানি সবসময় থাকে চুয়ে চুয়ে আসে ভিজা ভিজা থাকে এমন জমিন সেখানেও কি করতে হবে দশ ভাগের এক ভাগ দিতে হবে অফিমা আর যেখানে পানি আগের যুগে উট দিয়ে গরু দিয়ে কি করতো পানি সেচ দেওয়া হতো তাহলে উট দিয়ে যেখানে পানি সেচা হবে আবির না দেয় অথবা মেশিন বা যে কোনো জিনিস দিয়ে সেখানে সেচ দেওয়া হবে সেখানে নিষ্ফুল ওসর অর্থাৎ বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এ কথাটা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে যেখানে খরচ আছে কষ্ট আছে সেই ক্ষেতের কৃষি পণ্য থেকে কি করতে হবে দশ ভাগের না বিশ ভাগের এক ভাগ আর যেখানে আসমানের পানি ঝর্নার পানি নদীর পানি যেখানে খরচ নাই আপসাপ হয়ে যায় এমন যদি হয় তাহলে দশ ভাগের এক ভাগ জাকাত বের করতে হবে ওষুধ বের করতে হবে ওয়ান আবি মুসারি ওয়া মুআদিন আল্লাহ তাআলা আনহুমা আন্না নবী সাল্লাহ সাল্লামা কাল আলাহমা লাতা আখুদা আল ফিসাদাকা ইল্লা মিন হাদিল আসনাফিল আরবা আবু মুসা এবং মোয়াজ বিন জাবালকে আল্লাহ নবী আলিসাল্লাম যখন ইয়ামানে প্রেরণ করলেন এবং বললেন যে ওইখানে গিয়ে তোমরা জাকাত ফরজের কথা বলবে জাকাত আদায়ের কথা তাদেরকে বললেন তাদের দুইজনকে আল্লাহ নবী নসিহত করলেন লাকা ইল্লামিন হাদিল আসনাফিল আরবা এমানে যাচ্ছ ওইখানে গিয়ে এই চার শ্রেণীর সম্পদ ছাড়া তোমরা জাকাত আদায় করবে না সেটি কি শাহির জব ওয়াল হেন্তা গম ওয়াজাবিব কিশমিশ যখন আঙ্গুর শুকিয়ে যায় কিশমিশ হয়ে যায় ওয়াত্তামার এবং খেজুর এই চার শ্রেণীর যে ফসল এছাড়া এর বাইরে কোনোটা থেকে তোমরা কি করবে না তোমরা জাকাত আদা করবে না এই চারটাই কি আসলে উদ্দেশ্য নাকি সেই যুগে ইয়ামান দেশে এই চারটাই হতো তাই চারটার কথা আল্লাহ বলেছেন এছাড়া হয়তো তাদের শাকসবজি হতো কাঁচামাল হতো কাঁচামালের কোনো জাকাত নেই এজন্য আমরা বলবো যে যেগুলিকে মাপা যায় যেগুলিকে ওজন করা যায় সংরক্ষণ করে রাখা যায় নর্মালভাবে স্বাভাবিকভাবে সেই ধরনের ফসলে জাকাত দিতে হবে সেটা ধান হোক ভুট্টা হোক তেল হোক সরিষা হোক এই ধরনের যেগুলি যেগুলিকে রাখা যায় এই ধরনের যে কোনো ফসলে জাকাত দিতে হবে দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ অবস্থাভেদে যেটা পূর্বে আমাদের আলোচনা হয়েছে এ হাদিসটি ইমাম তাবরানি এবং হাকিম বর্ণনা করেছেন এখানে একটা কথা আমরা বলবো যে জাকাতের ক্ষেত্রে সোনা এবং রূপা যে নিসাব এবং এর যে বিধান এসেছে এই বিধানই প্রযোজ্য হবে বর্তমানে আমাদের নোটের টাকা বা কোনো তামার টাকা বা যে কোনো টাকা যে আমাদের আজ যে সমস্ত সেটা ডলার হোক রিয়াল হোক দেরহাম হোক রুপি হোক আর সেটা টাকা হোক এটাকে হিসাব করতে হবে ওই স্বর্ণ এবং রূপার যে নিসাব এবং শর্ত রয়েছে সে অনুযায়ী তাই কারণ এটা আজকে সেই অর্থে দিনার এবং দিরহাম অর্থেই সেটা আজ ব্যবহার হচ্ছে এক্ষেত্রে রূপার যে নিসাব পাঁচশো পঁচানব্বই গ্রাম অথবা স্বর্ণের যে নেশাব পঁচাশি গ্রাম যে কোনোটা আপনি নিতে পারেন ফকির মিসকিনদের যাতে ফায়দা হবে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 আনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা ইদা খারাস্তুম ফাখুজু যখন তোমরা খারাস করা মানে আনুমানিক একটা ওজন বা একটা পরিমাণ নির্দিষ্ট করা খেজুর যখন গাছে ডাকর হয়ে যায় বা আঙ্গুর যখন পাকার সময় হয়ে যায় গাছে থাকা অবস্থায় সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত মানুষ গিয়ে এটাকে কি করবে খারাজ করবে অর্থাৎ এটার একটা পরিমাণ নির্দিষ্ট করবে আল্লাহ নবী ইজা খারাজ তো ফাঁকু তোমরা যে তাখরিস বা এটার নির্দিষ্ট একটা পরিমাণ ঘোষণা করবে এখান থেকে তোমরা নিতে পারবে সেই অনুযায়ী তাহলে এই খেজুরটা পাকলে কত হবে বা আঙ্গুরটা পেকে কিসমিস হলে কত হবে এটা একটা কি করবে যারা এই ব্যাপারে অভিজ্ঞ একটা তার মাপ নির্ধারণ করবে বা তার একটা কত কিলো বা কত কেজি হতে পারে নির্দিষ্ট করবে এবং এর ভিত্তিতে সেখান থেকে গ্রহণ করবে ওয়াদাউসুলুসা যখন এই মাপে তারা আদায় করবে জাকাত ওসর বা বিশ্বের এক ভাগ তখন কি করবে নেওয়ার এক তৃতীয় অংশ বাদ দিয়ে দিবে এক তৃতীয় অংশ হিসাব ছাড়া কি করবে জাকাত নেবে ফাইল্লাম তাদ ওসলুস যদি এক তৃতীয় অংশ না ছাড়ো ফাদা ও রবুয়া তাহলে চার ভাগের এক ভাগ তোমরা ছেড়ে দাও এই হাদিসটি ইমাম পাঁচজনের বর্ণনা করছে ইবনে মাজা ব্যতিরিকে ইবনে হেব্বান হাকিম সহি বলেছে এই হাদিস দ্বারা যে আমরা জানতে পারি হাদিস দ্বারা সেটা হলো এই যে যখন একটা পরিমাণ নির্দিষ্ট করা হবে শুকিয়ে গেলে খেজুর কত হবে আঙ্গুর কত হবে নির্দিষ্ট করার পরে যখন সেটা আদায় করবে তখন এক তৃতীয় অংশ বা চার ভাগের এক ভাগ কি করবে হিসাব থেকে বাদ দিয়ে দেবে যাতে করে এই এটাকে পাড়ার আগ পর্যন্ত মালিক খেতে পারে আত্মীয় স্বজন আসলে তাদেরকে দিতে পারে গরিব মিসকিনকে দিতে পারে বা তাদের নিজস্ব গরিব মিসকিন যারা আছে তাদেরকে এখান থেকে দিতে পারে এই জন্য সম্পূর্ণ যদি নিয়ে চলে আসে সরকার বাহিনী তাহলে তারা কোথেকে খাবে আত্মীয় স্বজন কোথেকে দেবে কেউ যদি সেখানে আসে তাকে কোথেকে দেবে এই জন্যে আল্লাহ নবী আসলাতাম যারা এই খেজুরের গাছের মালিক বাগানের মালিক যারা আঙ্গুর বাগানের মালিক তাদের প্রতি এহসান করার জন্যে যাতে করে তারা তাদের নিজস্ব সম্পদ থেকে না দিতে হয় নিজের থেকে তাদের জন্য ওই খাওয়াটা যেন কমে না যায় নিজেরাও যদি খায় বা স্বজনকে দেয় বা গরিব মিসকিনকে দেয় অথবা জাকাত যারা প্রাপ্ত অংশ পাওয়ার যারা হকদার তাদেরকে যেন নিজেদের থেকে না দেওয়া হয় বরং ওই যে বাকি একটা অংশ থেকে গেল ওখান থেকে যেন আদা করার তাদের সুযোগ হয়ে যায় এই সুন্দর চমৎকার সিস্টাম বানিয়ে দিলেন আল্লাহ নবী আলিসাল্লাম আমাদের জন্য ওয়ান আতাবিবনে আসিদিন রাজি আল্লাহ তাল আন কাল আমার আনা রাসুল্লাহ সাল্লামা আই ইউখরাসা আল এনাব কামা ইউখরাসু আন্নাখাল অতু খাদু জাকাতুহু জাবিবান রাহুল খামসা অফিন খেতা আতাবিবিন ওসাইদ রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা আঙ্গুরকে যেন একটা পরিমাণ নির্দিষ্ট করি কামা ইউখরাসুল নাখাল যেভাবে খেজুর তার একটা নির্দিষ্ট করে দেওয়া হয় তার পরিমাণ তাহলে খেজুর খারাস করা অর্থাৎ তার কত হতে পারে নির্দিষ্ট করা যেমন জায়েজ রয়েছে এইভাবে কি করতে হবে আঙ্গুরকেও কিসমিস হয়ে গেলে কত হবে এইভাবে একটা তার পরিমাণ নির্দিষ্ট করতে আল্লাহ নবী বলেছেন অত খাদু জাকাতু জাবিবান খেজুর যেমন এনাব আঙ্গুর শুকিয়ে জাবিব হয় অর্থাৎ কিসমিস হয় কিসমিসের মাধ্যমে কি করতে হবে জাকাত নিতে হবে কারণ আঙুর যদি নিয়ে যায় কাঁচা সেটা পচে সরে নষ্ট হয়ে যাবে আর কিশমিশ যখন শুকানো হবে সেটাকে গুদামজাত করে রাখা সম্ভব হবে নষ্ট হবে না তাই খেজুর যেমন না পাকা পর্যন্ত নেওয়া যাবে না জাকাত পাকিয়ে সেটাকে শুকিয়ে সেটাকে কিশমিশ না বানিয়ে তার কি করা যাবে না জাকাত নেওয়া যাবে না আমর বিন সোয়াইব রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি তার বাবা তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন একজন মহিলা আল্লাহ নবীর কাছে আসলেন সাথে তার এক মেয়ে ছিল আর ওই মেয়েটির হাতে দুইটি মোটা মোটা চুরি ছিল স্বর্ণের মিনজাহাব আল্লাহ নবী ওই মহিলাকে জিজ্ঞেস করলেন আতু তিনা জাকাত আহাদা এই যে তোমার মেয়ের হাতে দেখতেছি দুইটি মোটা মোটা চুরি স্বর্ণের এটা কি জাকাত আদায় করো কারাতলা ওই মহিলাটি বললেন না এত জাকাত দিনা হে আল্লাহ রাসুল রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি কি এটা পছন্দ করো যে এই যে দুইটি স্বর্ণের বালা পরিয়ে রেখেছ এই দুটিকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের মাঠে আগুনের বালা বানিয়ে তোমার ওই মেয়ের হাতে পরিয়ে দিবে ওই মহিলাটি বুঝলেন যে তাহলে তো অন্যায় জাকাত আদায় করি না জাকাত আদায় না করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পরিমাণ দুইটি আগুনের বালা বানিয়ে আমার হাতে পরিয়ে দিবে এটা তো আমি পছন্দ করি না তাই কি করলেন ফালকাত হুমা ওই মহিলা তার মেয়ের হাত থেকে ওই বালা দুটি খুলে ফিকে দিলেন কোনো কোনো বর্ণে আছে আল্লাহ নবীকে দিয়ে দিলেন যে এটা সৎকার আমি দিয়ে দিলাম যাই হোক এই হালিসের দ্বারা যেটা প্রমাণিত হলো মহিলাদের ব্যবহৃত যে স্বর্ণ আলঙ্কার রয়েছে স্বর্ণ আলঙ্কার এর জাকাত আদা করতে হবে এই হালিসের দ্বারা প্রমাণ কারণ এটা হাতে পড়া ছিল আল্লাহ নবী বললেন যদি জাকাত আদায় করো না তাহলে এটা আগুনের বালা পরে দেওয়া হবে তাহলে মহিলাদের ব্যবহারিক যে স্বর্ণ অলঙ্কার রয়েছে এর জাকাত দিতে হবে এ হাদিস দ্বারাই প্রমাণিত হয় রাহুসালাহা এ হাদিসটি তিনজনে বর্ণনা করেছেন ওয়াইসনাদহু কবি এর সনদ হচ্ছে শক্তিশালী ওসাহুল হাকিম মিন হাদিসে আয়েশা এই হাদিসটি আয়েশা থেকে হাকিম বর্ণনা করে সহি বলেছেন এই হাদিসের আলোকে যারা বলছেন মহিলাদের ব্যবহারিক স্বর্ণের জাকাত দিতে হবে তার এটা দলিল وعن أم سلمة رضي الله تعالى عنها أنها كانت تلبس أوضاحا من ذهب أم سلمة رضي الله تعالى عنها তিনি কি করতেন আউদাহ আউদা বলা হয় কানের দুল ফকালাত ইয়া রাসুলাল্লাহ আকাঞ্জন হুয়া এটা কি কাঞ্জ এই যে আমি স্বর্ণ অলঙ্কার পড়ি নুপুর পড়ি বা অন্য ধরনের যে কোনো অলঙ্কার পড়ি এটা কি কাঞ্জ মানে কাঞ্জ বলা হয় যার জাকাত আদায় করা হয় তাকে বলা হয় কাঞ্জ এটা জাকাত না আদা করলে যে হুকুম আসবে তাই কি এটার হুকুম হবে জাকাত আল্লাহ বললেন যদি তুমি তার জাকাত আদায় করো তাহলে কানজ হবে না কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন যারা স্বর্ণ চাঁদি জমা করে এটা আল্লাহর রাহে খরচ করে না তাদেরকে কি করো কঠিন আজাবের সুসংবাদ জানিয়ে দাও কেমতের মাঠে এগুলিকে পাত বানিয়ে তার কপালে হোম তাদের পাশে অজহর হোম এবং পিঠে কি করা হবে শেক দেওয়া হবে সুরা তোবার চৌত্রিশ এবং ৩৫ নম্বর আয়তে কাঞ্জ বলা হয়েছে কাঞ্জ মানে যার জাকাত দেওয়া হয় না তো উম্মে সালামা জিজ্ঞেস করলেন আমার যে এই ব্যবহারিক স্বর্ণ রয়েছে অলঙ্কার এটা কি কাঞ্জ আল্লাহ নবী বললেন যদি জাকাত আদায় করে দাও তাহলে এটা কাজ হবে না তোমার আজাব হবে না শাস্তি হবে না তাহলে দ্বারা বোঝা গেল যে মহিলাদের ব্যবহারিক স্বর্ণ অলঙ্কারের জাকাত আদা করতে হবে হাদিসটি আবু দাউদ এবং দারাকুতনি বর্ণনা করেছেন হাদিসটিকে ইমাম হাকিম সহি বলেছেন এই দুটি হাদিসের দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে মহিলাদের স্বর্ণ অলঙ্কারের জাকাত দিতে হবে তবে এক্ষেত্রে তাদের নেশাব পরিমাণ হওয়া এক বৎসর পরিপূর্ণ হওয়া এই শর্তগুলি অবশ্যই প্রযোজ্য মনে রাখতে হবে তবে এই মালিক অবশ্যই নারী তিনি নিজেই হবে এমন না যে স্বর্ণ ব্যবহার করে কিন্তু মালিক আবার স্বামী বা মালিক আবার বাবা তাহলে তো হবে না সে যদি পূর্ণ মালিক হয়ে যায় আর এটা নিসাব পরিমাণ হয় পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপ্য আর এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে প্রতি বছরে তাকে জাকাত দিতে হবে এই নেশাব এবং এর অতিরিক্ত পুরোটারই জাকাত বের করতে হবে এক্ষেত্রে স্বর্ণ দিয়ে জাকাত বের করতে পারে অথবা রূপা দিয়েই করতে পারে তাছাড়া যদি এটা পরিমাণ হিসাব করে টাকা দিয়ে বের করতে চায় তবু টাকা দিলে হবে নিজেও দিলে হবে অথবা স্বামী বা বাবা যদি আদা করে দেয় সেটাও তার জাকাত আদায় হয়ে যাবে এই মশলাগুলি আমাদের জেনে রাখা উচিত যাদের জাকাত ফরজ সে ব্যাপারে খেয়াল রাখা উচিত কার কতটুক আছে যখন বছর পূর্ণ হবে গুলি নিয়ে ওই স্বর্ণ স্বর্ণকারের কাছে গিয়ে এটাকে মাপ দিয়ে কতটুক হলো কতটুক দিতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে বর্তমান আমাদের গ্রামের ওজন আমরা বলেছি তবে আমাদের আগের যে তোলা ওজন ছিল সাড়ে বাহান্ন তোলা রূপা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ তাহলে স্বর্ণের তোলার হিসাবে সাড়ে সাত ভরি বা তোলা সোনা হতে হবে আর রূপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন তোলা বা যেটা ভরি বলি আমরা হতে হবে ওয়ান সামরাত আবনে জন্দুবিন রাজি খান রসুল্লাহ সাল্লাম ইয়ামরুনা আন নুখরিজা সাদাকাতা মিনাল্লাযী নুইদ্দুহু লিল বাই আবু দাউদ ওয়া ইসনাদুহু লাইগিন বিন জুদ্দুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে নির্দেশ করতেন যা আমরা ব্যবসার জন্য প্রস্তুত করতাম ব্যবসা পণ্য যা এটার থেকে জাকাত বের করার জন্য আমাদেরকে নির্দেশ করতেন এ হাদিসটি ইমা আবু দাউদ বর্ণনা করেছেন এবং এর সনদটা একটু দুর্বল তবে এই হাদিসটি আমাদের মহাদিসিনরা বা ফকিহরা বা ফেকাহবিদরা গ্রহণ করেছেন যে যেই সমস্ত পণ্য ব্যবসার জন্যে এই ব্যবসা পণ্যের জাকাত দিতে হবে যদি সেটা নিসাব পরিমাণ হয় এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে সেই ব্যবসা পণ্যের জাকাত আদা করতে হবে আপনার দোকানে যে ব্যবসা পণ্য রয়েছে বছর যেদিন পূর্ণ হবে সেটাকে হিসাব করে বিক্রি কি এখন দাম সেই দাম অনুযায়ী তার মূল্য অনুযায়ী আপনাকে জাকাত বের করতে হবে এখানে এক্ষেত্রে লভ্যাংশ যেটা সেটা এর মাতাহাতে হবে এর সঙ্গে সম্পৃক্ত হবে এবং সেই অনুযায়ী তার জাকাত বের করতে হবে ব্যবসা পণ্যকে আমরা যে টাকাটা বিক্রি করেছি যেগুলি সেটা তো ব্যাংকে গেছে সেখানে মূল ক্যাশ কত বছর পূর্ণ হয়েছে কিনা আর যেটা এখানে রয়েছে এটাওকে হিসাব করে সবগুলি একসঙ্গে হিসাব করে আমাদের একসঙ্গে জাকাত বের করতে হবে কাজেই তাহলে আমরা বুঝতে পারলাম পশু সম্পদের উপরে জাকাত ফরজ কৃষি সম্পদের উপরে জাকাত ফরজ সোনাদানা এবং টাকা পয়সার উপরে জাকাত ফরজ আর জানলাম যেটা ব্যবসাপন্ন সেগুলোরও জাকাত আমাদেরকে বের করতে হবে এই চার শ্রেণীর যে সম্পদ রয়েছে এর প্রতি জাকাত ফরজ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং প্রত্যেক তার কি রয়েছে নেশাব রয়েছে এবং পরিমাণ রয়েছে এবং শর্ত রয়েছে আমাদেরকে মনে রাখতে হবে মহানরবুল আলমিন আমাদেরকে এই যে জাকাত যাদের অর্থ আছে টাকা পয়সা আছে ধন্দলত আছে তারা যেন এই জাকাতের মাসলা মাসেল জানতে পারি সে অনুযায়ী আমরা আমল করতে পারি এবং একটা অংশ আমরা গরিবের হাতে উঠিয়ে দিতে পারি যেখানে সরকারিভাবে জাকাত আদায় করার ব্যবস্থা নেয় সেখানে আমরা যার যার মতো বেসরকারিভাবে আদায় করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আকিদার মধ্যে ঢুকেছি এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন জ্ঞান না থাকার কারণে কুসংস্কার গুলো এইভাবেই চলে আসে এগুলো আসলে শরিয়ার সম্মত না ফলপ্রসূ আলোচনা তিনি বলেন জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুর রাজাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজামান বিন আবদুসালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার এগুলোই পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলো আল্লাহ সুবহানাহু আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first?